আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফুল আম্বিয়াউল মুরসালিন নবীনা মোহাম্মদ উমায়লা আলহি ওয়াসহাবি আজমাইন আম্মাবাদ সম্মান দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবির রহমতুল রচিত বয়ান এতকাদ আহলুসুল জামা আহলুসুল জামাত আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে তিনি কেয়ামতের মাঠের অবস্থা তুলে ধরছেন তিনি বলছেন যে কেয়ামতের মাঠে আমাদেরকে আমাদেরকে আমাদের আমলের হিসাব দিতে হবে এবং সেখানে আমাদের কেরাতুল কিতাব আমাদের যে আমল নামা পড়তে হবে আমাদেরকে এবং সেটার ভালো কিংবা মন্দ তার প্রতিদান আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা গতভাবে আলোচনা করছিলাম যখন আমাদেরকে কিতাব দেয়া হবে আমাদের যখন কিতাব দেওয়া হবে হাঁসরের মাঠে এই কিতাবের অবস্থা হবে এমন যে আল্লাহ তালা বলে দিয়েছেন মা লেহাজাল কিতাব লাই লাউগাদুর সহিরতামলা কবিরতামিল্লাহ সাহা এই কিতাবের কি হলো যে ভালো মন্দ সবই তো লিখে ফেলেছে তখন দেখা যাবে সেখানে যে দুনিয়ার বুকে কেউ কারো প্রতি জুলুম করেছে কারো প্রতি জুলুম করেছে এবং কারো টাকা পয়সা নিয়েছে কাউকে গালি দিয়েছে কাউকে হত্যা করেছে বিভিন্ন রকমের অপরাধ সেখানে লেখা আছে এর শাস্তি প্রতিবিধান কিভাবে হবে শুধুকে জান্নাত জাহান্নাম দিল অনেক সময় ব্যক্তির হকটা আদায় হয় না ব্যক্তির হকের ব্যাপারে হাসরের মাঠে আল্লাহ তালা কঠিনভাবে পাকড়াও করবেন এটা বিভিন্ন হাদিসে এসেছে গত আমরা গত পর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তালা যেই ছাগলের শিং নেই সেই ছাগল যেই ছাগলের শিং আছে তার থেকে সেটার প্রতিশোধ নেবেন সেটাও হাদিসে এসেছে তেমনিভাবে কারা সবচেয়ে ফকির মিসকিন হাসরের মাঠে হবে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে যে যারা দুনিয়ার বুকে সলাদ সিয়াম জাকাত সব আদায় করেছে অর্থাৎ আরকান ইসলাম পরিপূর্ণ আদায় করেছে ইমানদার ছিল কোনো সমস্যা করেনি কিন্তু সমস্যা হচ্ছে একটি মানুষের হকের ব্যাপারে কখনো সাবধান ছিল না এমত অবস্থায় মানুষের হকগুলি আদায় করা হবে কিভাবে আদায় করা হবে বলা হয়েছে যে এগুলো আদায় করা হবে যে তাদের যদি ন্যাক থাকে ন্যাকগুলো দিয়ে দেয়া হবে আর যদি ন্যাক দেওয়ার মতো অন্যকে দেওয়ার মতো সৎ আমল না থাকে যে যার উপর জুলুম করেছে ব্যক্তির যে গুণাগুলো আছে সেগুলো তার কাঁধের উপর চাপিয়ে দিয়ে এই লোককে মুক্ত থাকার ব্যবস্থা করা হবে এভাবে যেদিন কোনো টাকা পয়সার অবস্থা থাকবে না টাকা পয়সা দিয়ে মাপ পাওয়া যাবে না বা ক্ষমা নেয়ারও সুযোগ থাকবে না সেই দিন প্রত্যেকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে বরং হাসরের মাঠে আরও যে সমস্ত বিষয়ে মানুষ কঠিন অবস্থার সম্মুখীন হবে তা হচ্ছে রক্তের বিষয়ে বিনা কারণে হত্যার বিষয়ে বিনা কারণে কাউকে যদি হত্যা করে তাকে হাসরের মাঠে তার অবস্থা হবে ভয়াবহ হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়েজি ও রাজুলু আজাম বিয়াদির রাজুলু বিয়াদির রাজুলি ফয়াকুল ইয়া রব্বি হাজা কাতালানি ফয়াকুল লিমা কাতাল তাহু রসুল্লাহ সাল্লাম বলেন যে একজন লোক হাসরের দিন আরেকজনের হাত ধরে আসবে এবং বলবে হে রব এই লোকটি আমাকে হত্যা করেছে ফয়াকুল লিমা কাতাল তাহু আল্লাহ বললেন বলবেন যে কেন তুমি তাকে হত্যা করেছ ফয়াকুল কাতাল তুহুল তাকুন তুলাকা তখন ওই লোকটি বলবে আমি এই লোকটিকে হত্যা করেছি যাতে আপনার জন্য সম্মান হয় অর্থাৎ তখন সেই লোকটি বলতে থাকবে যে আমি আপনার জন্য হত্যা করেছি অর্থাৎ দিন দিনের কারণে হত্যা করেছি এই লোকটিকে দিনের যুদ্ধে ধর্মযুদ্ধে হত্যা করেছি এটা বলবে ফয়কুল ফা ইন্নাহা আলী তখন বলবে হ্যাঁ এটা আমার জন্য অর্থাৎ সত্যি সত্যি তুমি যুদ্ধের মাঠে কাফের হত্যা করেছো এভাবে আমার কোনো আপত্তি নেই এটা অবশ্যই লেখা হবে ওয়েজুর রাজুলু আখজাম বেদের রাজুল আরেকজন লোক আসবে আরেকজনের হাত ধরে নিয়ে আসবে হয়কুল আই রব্বে হে রব ইন্না হাজা কাতালানি এই লোকটি হত্যা করেছে আমাকে আলিমা কাতাল তাহু যখন আল্লাহ বলবেন একে কেন তুমি হত্যা করেছ হয়কুল তাকুন আল ইজাতুলি ফুলান যাতে ইজ্জত অমুকের জন্য সম্মান হয় সেজন্য তাকে হত্যা করেছি ফয়াকুল ইন্নাহা লাইসাতলি ফুলান এটা তো এটা তার জন্য হবে না বরং তোমারই গুণা হবে ফাইয়াবু উবি ইসমিহি এই লোকটি তার গুণা সে বহন করে বেড়াবে অর্থাৎ ওই লোকের যাবতীয় গুণা যাকে হত্যা করা হয়েছে তার সমস্ত গুণা যে লোক হত্যাকারী তা সে বহন করে বেড়াবে এবং হত্যার সহ যাবতীয় গুণা সেই লোকটি বহন করবে এবং তার শাস্তি হবে ভয়াবহ অন্য হাদিস ইবনা আব্বাস তুমি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়েজিউল ইয়েজিউল মকতুল উবিল কাতল ইয়মল কিয়ামা কিয়ামতুর দিন যাকে হত্যা করেছে সে যে হত্যাকারী তাকে নিয়ে আসবে কেয়ামতের মাঠে না সিয়তুহু সু বিয়েদিহি এমত অবস্থা এমন অবস্থায় যে তার কপাল এবং হাত তার হাত তার কপাল এবং মাথা থাকবে তার হাতে অর্থাৎ যে লোকটি হত্যাকৃত লোকটি অর্থাৎ মাকতুল লোকটি যাকে হত্যা করেছে সে আসবে এমত অবস্থায় যার মাথা এবং কপাল তার হাতের উপরে থাকবে অর্থাৎ মস্তকবিহীন অবস্থায় সে আসবে ও আউদা জুহু তাস খাবুদামান তার শরীর থেকে রক্ত রক্ত রক্ত প্রণালী থেকে যে শিরাগুলো থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে রক্ত পড়তে থাকবে ফয়াকুল ইয়া রব্বি তখন ওই লোকটি বলবে হে রব সাল হাজা ফিমা কাতালানি অর্থাৎ যে ব্যক্তি মাকতুল লোকটি বলবে যে রব এই হত্যাকারী কেন আমাকে হত্যা করেছে একে একটু প্রশ্ন করুন না ইউদিনি হে মিনাল আরশে এমনকি শেষ পর্যন্ত আরশের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ রবুল ইজতের কাছে প্রশ্ন করার জন্য যে কেন আমাকে সে হত্যা করেছে এই জিনিস অত্যন্ত ভয়াবহ হবে এর কোনো জবাব সে তখন থাকবে না কখন জবাব সে দিতে পারবে না কেন সে হত্যা করে দুনিয়ার বুকে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সেটার শাস্তি আখরাতে অত্যন্ত ভয়াবহ এই জন্য এই কঠিন হওয়ার কারণে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম এটাকে তিনি বলেছেন যে মানুষের হকের মধ্যে সবচেয়ে প্রথম যে হিসাবটি নেওয়া হবে তা হচ্ছে যে দেমা রক্তের রক্তের কারণে আবদুল্লাহ বিন মাসুদ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আউলমা ইউকদা বাইন নাসিয়মল কেয়ামত দিমা মানুষের মধ্যে প্রথম যে জিনিসটি ফয়সলা করা হবে কেয়ামত জিনিসটা হচ্ছে রক্ত অর্থাৎ বন্দার হকের ব্যাপারে প্রথম ফয়সালা হবে রক্ত যেমন আল্লাহর হকের ব্যাপারে প্রথম ফয়সালা হচ্ছিল সলাতের ব্যাপারে আর এখানে বন্দার হকের ব্যাপারে প্রথম ফয়সালা হবে রক্তের ব্যাপারে একে অপরকে হত্যা করার কারণে রক্ত প্রবাহিত করেছে এটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলী বলেন যে রক্তের বিষয়টা অত্যন্ত ভয়াবহ প্রমাণিত হল হাদিস দ্বারা এই জন্য যে ব্যক্তি এই কাজটি করবে তার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে তার তার সবচেয়ে বেশি এখানে আটকে গেলে পরবর্তীগুলো আরও কঠিন হবে এই জন্য আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে শুরু করছেন অর্থাৎ যেহেতু রক্তটাই গুরুত্বপূর্ণ কাজ এই জন্য রক্ত কেন প্রবাহিত করা হলো এটা দিয়ে আল্লাহ তালা হাসরের মাঠে তার বিচার শুরু করবেন সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহর হক এবং বন্দার হকের ব্যাপারে হিসাব যদি নেয়া নেন আল্লাহ তালা তাহলে প্রথমে আল্লাহর হকের ব্যাপারে তিনি নেবেন সলাতের আর বন্দার হকের ব্যাপারে প্রথম নেবেন কাউকে হত্যা করে থাকে অন্য হাদিসের জন্য রসুল্লাহ আসলাম বলেছেন যে মা হারামান একজন মানুষ তার দিনের মধ্যে বাঁচার বিভিন্ন রকমের পথ সে নিতে পারে খুঁজে পেতে পারে যতক্ষণ পর্যন্ত কোনো অন্যায়ভাবে কেউ হত্যা না করে অন্যায়ভাবে হত্যা করলে এটা তার জন্য কঠিন বিপদের বিষয় হয়ে দাঁড়ায় এই জন্য অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট আখরাত সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এই লোকটি সবচেয়ে বেশি ফেতনা ফসাদ বড়িয়ে দিয়েছে জুলুমের শিকার মানুষকে মানুষদেরকে মানুষের উপর জুলুম করেছে নিজে জালেম হয়েছে এজন্য আল্লাহ তালা তাকে হাঁসের মাঠে পাকড়াও করবেন যদি ব্যক্তি তাকে ক্ষমা না করে তাহলে তার উপর তিন ধরনের বিপদ এসে পড়বে একটি হচ্ছে ব্যক্তি নিজের বেঁচে থাকার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে তার সন্তানদের অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে তৃতীয় হচ্ছে আল্লাহর বন্দার উপরে অবৈধ হস্তক্ষেপ করেছে আল্লাহর হকের উপরে হস্তক্ষেপ করেছে এজন্য একজন কাতেল একজন হত্যাকারী তিন ধরনের অপরাধে অপরাধী নিজের নিজে মাকতুলের বেঁচে থাকার অধিকার বান্দার হক বান্দার সন্তানদের অধিকার সন্তানরা তার সন্তানরা তার আত্মীয় স্বজনরা তার তার ইয়া থেকে তার কর্মকাণ্ড উপকৃত হতে পারেনি অধিকার আবার আল্লাহর বান্দাকে অন্যায় হত্যা করার যে অপরাধ সে অধিকার সে সেই তিনটি অধিকার খর্ব করার কারণে হাসরের মাঠে তার শাস্তি হয়ে থাকবে হাসরের মাঠে শুধু আল্লাহ তালা মানুষের মানুষের শাস্তি প্রতি বিধান করবেন তা নয় বরং আল্লাহ তালা হাসরের মাঠে শাস্তি বিধান করবেন বিভিন্ন জন্তুদেরও শাস্তি বিধান করবেন কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন ইয়া আলাইতানি কুন্তু তোরাবা হায় আমরা যদি মাটি হয়ে যেতাম একথা মানুষ বলবে কাফের বলবে ও ইয়াকুলুল কাফের ইয়া আলাইতানি কুন্তু তোরাবা কাফের বলবে এটা হায় আমরা যদি মাটি হয়ে যেতাম একথা কখন বলা হবে একথা কখন বলা হবে সেটা রসুল্লাহ হাদিসে বলে দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ ইয়াশার খাল খালকু কুল্লহম আল্লাহ তালা আল্লাহ তালা তার কাছে সমস্ত মানুষ একত্রিত করবেন তিনি কুলো দাব্বাতিন ও তয়ের ইনসারিন প্রত্যেকটি চতুষ্প জন্তু পাখি এবং মানুষ ইয়াকুরুল বাহাইম ম তয়েরে কুন ও তোরাবান তিনি তখন বিভিন্ন জন্তু এবং পাখিকে বলবে মাটি হয়ে যাও তখন কাফের বলবে হায় আমরা যদি এদের সাথে এদের মতো মাটি হয়ে যেতাম আমাদের হিসাব নিকাশ না থাকতো আমাদের যদি কোনো জান্নাত জাহানের কথা চিন্তা না হতো তখন কাফের এরকম আশা করবে জারির রাজি আল্লাহ বর্ণিত অনুরূপভাবে আবদুল্লাহ বিন আমার আসরাজ বর্ণিত তিনি বলেন ইবনু জের রহমতুল্লাহ আল্লাহ সেটা বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইজা কানা ইয়মল কিয়ামতে কিয়ামতের দিন যখন হবে মুদ্দাল আদিম তখন এই আদিমগুলো মাটির নিচের অংশটুকু লম্বা করা হবে পৃথিবীকে লম্বা করা হবে ওয়াহসরা দাওয়াবু ওয়াল বাহাইম ওল ওয়াস এবং সেখানে একত্রিত করা হবে জন্তু জীব জন্তু এবং সব রকমের প্রাণী সুমা ইহসাল কেসাস বাইনে দওয়াব তখন জন্তুদের মধ্যে কেসাস নেওয়া হবে ইয়ক্তাসুল ইসাতিল জাম্মা মিনের শাহাতিল কারনা নাতাহাথা যে সমস্ত শিংওয়ালা ছাগল শিং নাই ছাগলকে গুঁতু দিয়েছে সেইগুলির থেকে কেসাস নেওয়া হবে ফাইজা ফারেগা মিনাল কেসাস বাইনা দওয়াবি যখন এই এই জন্তুদের মধ্যে কেসাস নেওয়া শেষ হবে কল আল্লাহ আল্লাহ তালা তখন বলবেন এই জন্তুদেরকে কুনি তোরা বা মাটি হয়ে যাও কল আফাইন্দা জালকে কুল কাফ রিয়া লাইতানি কুন্তু তোরা বা সেদিন তখন কাফের বলতে থাকবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম এই জন্য আবহাওয়াতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লাতুয়াদ্দুন হকুক আইলা কিয়ামা তোমরা অবশ্যই দুনিয়ার বুকে না দিলেও হাসরের মাঠে মানুষের অধিকার ঠিকই তোমরা ফেরত দিতে বাধ্য হবে হাত্তা ইউকাদুল ইসাতিল জালহা মিনাসাতিল কারনা এমনকি শিংওয়ালা শিংওয়ালা শিংওয়ালা যে ছাগল ছিল শিংওয়ালা ছাগল ছাগলও ছাগল থেকেও আল্লাহ তালা হক আদায় করে দিবেন যেই শিং শিং নাই যে সমস্ত ছাগল তাদের হক আদায় করে দিবেন অর্থাৎ দুনিয়ার বুকে শিং থাকার কারণে যদি কোনো ছাগল শিং নাই কোনো ছাগলকে গুঁতু দিয়ে থাকে হাঁসরের মাঠে সেটারও আল্লাহ তালা প্রতিয়াসাস করবেন প্রতিবিধান করবেন কারণ তার কাছে ফালা তুজলা মুনাফসুন সইয়া কোনো রকমের জুলুম সেখানে আল্লাহ তালা বরদাস্ত করবেন না তার কাছে কোনো জুলুম হবে না যতক্ষণ না সমান সমান হচ্ছে কেসাস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকেও ছাড় দেওয়া হবে না তারপর তাদের তাদেরকে মাটি হওয়ার জন্য বলা হবে আর মাটি হয়ে গেলে কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম এই এই জন্তুদের মতো সেটা বলবে হাদিস এস অন্য হাদিস এস রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়াক্তাসুল খালকু বাদহুম বাদিন হাত্তাল জাম্মা মিনাল কারনা হাত্তা দর্রা মিনা দর্রা কেয়ামতের দিন কেয়ামতের দিন আল্লাহ তালা প্রতিশোধ নিবেন কেসাস নিবেন একে অপর থেকে এমন কি শিংওয়ালা জন্তু থেকে প্রতিশোধ নিবেন কেসাস নিবেন যাদের শিং ছিল না তাদের এমনকি মিনার দাররা এমনকি এক পিঁপড়া থেকেও আরেক পিঁপড়ার প্রতিশোধ তিনি নেবেন যদি পিঁপড়া জুলুম করে থাকে সেটারও প্রতিশোধ তিনি নেবেন হাসরের মাঠে সেটা একটি যে জুলুম করেছে সেখানে সে তার প্রতিবিধান করার সুযোগ পাবে অন্য হাদিস এসছে মোসনাদ সাবহরাদিন হতে বর্ণিত তিনি বলেন আলা ওল্লাদি নফসি বিয়াদিহি লাখ তসেমান্না কুল্লু নিয়ম কেয়ামা কিয়ামা হাত্তা আশাতান ফিমেন তাহাতা সাবধান জেনে রাখো যার হাতে যার হাতে তা আমাদের প্রাণ আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলছি অবশ্যই প্রত্যেকটি মানুষ কেয়ামতের দিন প্রত্যেকটি জন্তু কেয়ামতের দিন ঝগড়া করবে এমনকি প্রত্যেকটি প্রাণী ঝগড়া করবে এমনকি দুটি ছাগলও ঝগড়া করবে যারা একে অপরের গুতুগুতি করেছে একে অপরকে শিং দিয়ে গুতু দিয়েছে কিন্তু অপরের গুতু দিতে পারেনি সেটারও তারা ঝগড়া করবে যে আল্লাহ দুনিয়ার বুকে সে তো আমাকে গুতু দিয়েছে আমি দিতে পারিনি আল্লাহ তালা তাকে শিং দিয়ে দিবেন যাতে সে গুতু দিতে পারে তারপর তাকে মাটির সাথে মিশিয়ে দিবেন অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন দুই তাহানি তানতাহে রসুল ইসলাম দুইজন ছাগল দুইটা ছাগলকে দেখলেন যে একে অপরকে গুতু দিচ্ছে ফকাল ইয়া আবাদার রসুল ইসলাম তো আবাদারকে বলেন হালতাদ্রি ফিমা তানতাহান তুমি কি জানো এই দুইটি ছাগল যে কোন বিষয়ে গুতু দিচ্ছে কল আলা তখন আবুদার আদু বলেন যার আমি জানি না তখন রসুল্লাহাম বললেন ওলাকিন আল্লাহ ইয়াদি কিন্তু আল্লাহ তালা জানেন ওসাইয়াকুদি বাইনহুমা আল্লাহ এদের মধ্যে ফয়সলা করে দেবেন হাঁসরের মাঠে এখন হয়তো প্রশ্ন হতে পারে আপনার আমার যে এরা তো আল্লাহ তালা এদেরকে তো ইয়া করেননি কোন রকমের মোকাল্লাফ করেননি শরীয়তের বিধানে বাধ্য করেননি তাহলে এদের উপর এদের এদের কেন আল্লাহ তালা তাদেরকে কিভাবে তাদের শাস্তি বিধান করবেন প্রতিশোধ বিধান করবেন এর উত্তর একটি সেটা হচ্ছে যে আল্লাহ তালা তিনি সবকিছু স্রষ্টা তিনি জানেন দুনিয়ার বুকে একে অপরকে গুঁতো দেওয়ার কারণে সেটা যদি কোনো বিনা হিসাবে থেকে যায় ঠিক হয় না হ্যাঁ তাদের জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হয়নি কিন্তু পরস্পরের মধ্যে যে জুলুম হয়েছে সে জুলুমের প্রতিবিধান অবশ্যই করা দরকার এই জন্য আল্লাহ তালা কোরআন করিমে তাদেরকে উপস্থিত করুন বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন তিনি বলেছেন ওয়াইজাল অহুস হোসেরাত আর যখন জন্তুগুলোকে একত্রিত করা হবে একত্রিত করার কারণই হচ্ছে যে তাদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর প্রতি বিধান করা যাতে করে আল্লাহ তালা তিনি যে তিনি যে আহকামুল হাকিমিন সমস্ত বিচারকের তিনি বিচারক এবং তিনি যে সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞাত তিনি জানেন যে কাতে কিভাবে হিসাব নিতে হবে সেটা তিনি অবশ্যই সেদিন প্রতিবিধান করবেন তিনি জানবেন যে এদের তো জান্নাত জাহান নাম নেই কিন্তু তারা পরস্পরের মধ্যে জুলুম হয়েছে সেটা যথাযথ প্রতিবিধান হওয়া দরকার এই জন্য আল্লাহ তালা হাসরের মাঠে তাদের প্রতিবিধান করবেন এতে বোঝা গেল যে হাসরের মাঠে কেউ ছাড় পাবে না জীব হোক জন্তু হোক পাখি হোক দুনিয়ার বুকে হয়তো সে ছাড় পেয়ে গেছে কিন্তু হাঁসরের মাঠে সে ছাড় পাবে না পাখি অথবা জন্তু জীবজন্তু এগুলো পরস্পরের মধ্যে প্রতিবিধান হবে কেসাস হবে কেসাসে প্রতিবিধান হয়ে তাদেরকে আল্লাহ তালা বলবেন কুনু তোরা বা তোমরা মাটি হয়ে যাও তখন তারা মাটি হয়ে যাবে আর কাফর তখন বলতে থাকবে হায় আমিও যদি কোনো এদের মতো মাটি হয়ে যেতে পারতাম তাকে সে মাটি হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না তাকে হিসাব নিকাশের সম্মুখীন করা হবে সে হিসাব নিকাশের সম্মুখীন হবে আর ইমানদার বা কাফের তাদের হিসাব মধ্যে হবে দুই রকমের যদি কেউ কাউকে হত্যা করে থাকে দিনের জন্য যেমন যুদ্ধের ময়দানে দিনের জন্য আজ অনেকেই মনে করে থাকে দিনের জন্য একে অপরকে মারছে বিনা কারণে গুপ্ত হত্যা করছে অথবা বিনা কারণে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আঘাত করছে এসবই হারাম এগুলো শরীর অনুমোদন করেনি আল্লাহর জন্য কাউকে হত্যা করতে হলে সেটা অবশ্যই অনুমোদিত বিষয় হতে হবে আল্লাহ তালার অনুমতি বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে আসাই সেটা হচ্ছে কেউ যদি কোনো বেবিচার করে সেটা একটি তাকে হত্যা করার বিষয়ে আল্লাহর বিধান প্রবর্তন আল্লাহর বিধানকে সেটাকে আল্লাহর বিধানকে যথাযথভাবে প্রয়োগ করার জন্য হত্যা করেছে রাষ্ট্রের পক্ষ থেকে সেটা জায়েজ যে ব্যক্তি হত্যা করেছে তার কোনো অপরাধ হবে না কারণ সে শুধুমাত্র আল্লাহর বিধানকে প্রয়োগ করেছে আর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে মোরতাদ হয়ে গেছে তার শাস্তি যদি কোনো বিধান করা করা হয় তাতেও কোনো গুণা হবে না কারণ সেটাও আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সে সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছে শুধুমাত্র আল্লাহর বিধানকে শুধু করেছে আল্লাহর জন্য সেটা করেছে আর ওই ব্যক্তি যেই ব্যক্তি বেবিচার করেছে বেবিচারের শাস্তি অর্থাৎ বেবিচারী বিবাহিত বেবিচারী তার শাস্তিও যথাযথভাবে আল্লাহ তালা তার শাস্তি নির্ধারণ করেছেন মৃত্যুদণ্ড সেটাও যদি কোনো কেউ বাস্তবায়ন করে তারও গুণা হবে না কারণ সে আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে আল্লাহর বিধানটাকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য আর একটি যুদ্ধ হত্যার ব্যাপার আছে যেটা হাসর সেটা হবে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে এই যদি কোনো কাফের কাফেরকে ইমানদার হত্যা করে সেটার জন্য তাকে কোনো প্রতিবিধান করতে হবে না কারণ সেটার জন্য বলা হবে আহাদিস হিসেবে বলা হয়েছে যে এটা হ্যাঁ আল্লাহ বলবেন যে এটা আমার জন্যই করা হয়েছে এটা যুদ্ধের ময়দান ছাড়া অন্য কোথাও এইভাবে গুপ্ত হত্যা বা কাউকে আক্রমণ করা বা কোনো লোককে দেখলেই মেরে ফেলা বা কাফের হলেই মেরে ফেলা এই জাতীয় জিনিস শরীয়ত অনুমোদন করে না এটা দোসল্লা সামের সুন্নত বা নিয়ম তার যে আদর্শ সেটার ভিতরে নয় বরং কোরআন হাদিসের নির্দেশ বিরোধী সেটা করা যাবে না এই হত্যাগুলো ছাড়া দুনিয়ার বুকে মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে সেটার সেখানে প্রতিবিধান করা হবে একে অপরের প্রতি আঘাত করেছে প্রতিবিধান করা হবে একে অপরের সম্পদ নিয়ে গেছে সেটার প্রতিবিধান করা হবে দুনিয়ার বুকে কে কি করেছে তার প্রতিবিধান যথাযথভাবে সেখানে নেওয়া হবে এটা হচ্ছে ইমানদার এবং কাফের প্রাথমিক অবস্থা পরবর্তীতে আরও কিছু বিষয় রয়েছে যেখানে তাদের প্রতিবিধান করা হবে সেটা আমরা বলি সেটাকে বলা হয় কান্তরা অর্থাৎ ইমানদাররা যখন পার হয়ে যাবে আমরা ইনশাল্লাহ আলোচনা সেটা করব যে মিজান পার হয়ে যখন তারা পলসেরাত পার হয়ে সামনে এগিয়ে যাবে তখন সেখানে তাদেরকে আটকে দেওয়া হবে এক জায়গায় সে জায়গার নাম হচ্ছে কান্তরা সে কান্তরাতে আটকে দেওয়া হবে সেখানে তাদের মধ্যে আবার তা পরস্পরের মধ্যে যে হিংসা হানাহানি থাকবে সেটা থেকে তাদেরকে মুক্ত করা হবে কোরআন কারিম আল্লাহ তালা সেখানে বলে দিয়েছেন ও নাজানা মাফি সুদুর হিমিন গিল্লিন ইহান আলা সুরুর মোতাকাবিলিন জান্নাতে যেতে হলে তাদের অন্তরে কোনো হিংসা দেশ বিদ্বেষ কিছুই থাকবে না তাদের অন্তরে সব হিংসা দেশ একে অপরের প্রতি যে সমস্ত অভিযোগ ছিল সেগুলি থেকে মুক্ত করে তারপর আল্লাহ তালা তাদেরকে সম্পূর্ণ ভিন্ন বিশুদ্ধ মানুষ করে বিশুদ্ধ জান্নাতের উপযুক্ত করে তাদেরকে সেখানে আল্লাহ তালা জান্নাতে দিবেন এই জন্য আল্লাহ তালা কোরআন কারণ আয়তে বলেছেন ইল্লামান বেকাল বিন সালিম আল্লাহর কাছে শুধুমাত্র যারা কলবে সেলিম নিয়ে আসবে তারাই শুধুমাত্র সেদিন উপকৃত হবে জান্নাতের অধিকারী হবে জান্নাতে যেতে পারবে কলবে সেলিম না থাকলে অর্থাৎ নিরোগ কলব না হলে যে কলবের প্রতি হিংসা নেই বিদ্বেষ নেই অপরের প্রতি কোনো আক্রমণ নেই শিরিক শিরিকের ভিতরে রাখা শিরিক নেই কুফরি নেই নিফাকি নেই এরকম এরকম কলব ব্যতীত অন্য কোনো কলব জান্নাতে যেতে পারবে না এই জন্য এরকম দুনিয়ার বুকে থাকতেই পরিপূর্ণভাবে নিজেকে আত্মিকভাবে পরিপূর্ণ পরিপূর্ণভাবে নিজেকে পরিষ্কার রাখতে হবে শিরিক মুক্ত থাকতে হবে কুফুরি মুক্ত থাকতে হবে নেফাক মুক্ত থাকতে হবে তাছাড়া আত্মিক এবং বাহ্যিকভাবেও তাকে এই অপরাধ মুক্ত থাকতে হবে কারোর উপরে জুলুম করতে পারবে না কারোর উপরে কারোর হক মেরে দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে না এবং দুনিয়া কারো উপর ঋণগ্রস্ত থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কোনো ব্যক্তি নিতে পারবে না যে আমি এমনিতে জান্নাতে চলে যাব দুনিয়ার বুকে যত রকমই আপনি যত কিছু গোপন করেন না কেন আল্লাহ তালার কাছে কোনো কিছু গোপন নেই ঠিকই তিনি সব কিছু যেখানেই রাখুক না কেন তিনি বের করে নিয়ে আসবেন আল্লাহ তালের জন্য বলেছেন যে আতেইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন যত রাই পরিমাণ হোক না কেন জুলুম এবং অন্তরের জুলুম মুখের জুলুম অনেকেই আত্মীয় স্বজনের উপরে জুলুম করে থাকে তাদের হক আদায় করে না সেটাও সেদিন নিয়ে আসবে দুনিয়ার বুকে জুলুম করে হয়তো একজন ভাই তার বোনকে ঠকিয়েছে একজন মানুষ তার ফুফুকে ঠকিয়েছে অথবা কাউ অন্য ভাইকে ঠকিয়েছে এরকম বহু মানুষ আছে দেখা যায় সম্পদ না দিয়ে নিজে ভোগ করে থাকে হাঁসরের মাঠে কিন্তু তাকে সবে জবাব দিতে হবে এগুলির পার হওয়ার পরে শুধুমাত্র সে জান্নাতে যেতে পারবে আর এগুলো যদি কোনো জবাব দিতে না পারে সে ব্যক্তি কঠিন বিপদে পড়বে এবং জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন ও আখরদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহু